হয়তো তোমার মৃত্যু খবর পাবে না কেউ বুকের তাজা রক্ত শ্রুতে উঠবে তোমুল ঢেউ হয়তো তোমার মৃত্যু দখলদার হিন্দুত্ববাদীদের হামলায় প্রায় বারো জন কাশ্মীরি মুসলিমের শাহাদত বরণ বিক্ষোভে উত্তাল কাশ্মীর তালেবান মুজাহিদিনের হামলায় প্রায় ছয় শতাধিক কুফার সেনা হতাহত আমেরিকা আফগান যৌথ হামলায় আটানব্বই জন বেসামরিক মুসলিমের শাহাদত সোমালিয়া বিজয়ের পথে এগোচ্ছে হারাকাত সাবাব একের পর এক হামলায় বিপর্যস্ত কুফার বাহিনী ইয়েমেনে আনসার শরিয়ার মুজাহিদিনের হামলায় বেশ কিছু মোরতাদ হতাহত মুসলিম শিশুদের উপর হুতি সন্ত্রাসীদের হামলা এবং সিরিয়ায় কুফার বাহিনীর উপর চলছে মুজাহিদিনের সম্মিলিত আক্রমণ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতুহ আল ফিরদাউস নিউজের সাপ্তাহিক বুলেটিনে আপনাদের সাথে আছি আমি খালিদ মুন্তাসির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যদি হকের পথে বীর জীবন করো প্রথমে কাশ্মীর সংবাদ কাশ্মীরের শ্রীনগরের বারামুল্লাহ জেলার সোপোর এলাকায় গত বারোই ডিসেম্বর রাত হতে শুরু হয়ে পরদিন সকাল পর্যন্ত চলা কাশ্মীরি মুক্তিকামী ও দখলদার হিন্দুত্ববাদী ভারতীয় সেনাদের মাঝে বন্দুকযুদ্ধে দুইজন কাশ্মীরি মুক্তিকামী শাহাদত বরণ করেছেন হিন্দুত্ববাদী সরকার নরেন্দ্র মোদীর উগ্রবাহিনী কাশ্মীরে হত্যাযজ্ঞ গ্রেফতার লুণ্ঠন চালানো অব্যাহত রেখেছে গত পনেরোই ডিসেম্বর শনিবার কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় হিন্দুত্ববাদী বাহিনী ব্যাপক হত্যাযজ্ঞ চালায় এতে প্রায় দশ জন সাধারণ মুসলিম শাহাদত বরণ করেছেন এছাড়াও আহত হয়েছেন আরও অনেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় পুলওয়ামার উক্ত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কাশ্মীরের অনেক এলাকায় বিক্ষোভ করেছেন সাধারণ মুসলিমগণ ওই সময় তাদের উপরও হামলা চালায় দখলদার হিন্দুত্ববাদীরা এবং তাদের গ্রেফতার অভিযানও অব্যাহত রেখেছে এ সকল ঘটনার প্রেক্ষিতে গত বেশ কয়েকদিন যাবৎ বন্ধ পালিত হয়েছে কাশ্মীর জুড়ে এবারে আফগানিস্তানে গত সপ্তাহে আফগানিস্তানের আমেরিকার তাবেদার প্রশাসন এবং আগ্রাসী আমেরিকান সেনাদের উপর ইসলামী ইমারতের যোদ্ধাদের চালানো একশত পনেরোটি হামলায় প্রায় ছয় শতাধিক কুফার সেনা হতাহত হয়েছে বিপরীতে ইসলামী ইমারতের পনেরো জন মুজাহিদ শাহাদত বরণ করেছেন ওই সকল হামলায় এবং আহত হয়েছেন আরও ষোলো জন এদিকে ষোলো কুফার সেনাকে গ্রেফতার করেছেন ইসলামী ইমারতের যোদ্ধারা এবং আরও সাতাশি জন আফগান সেনা নিজেদের ভুল বুঝতে পেরে ইসলামী ইমারতের সাথে যোগদান করেছেন আরও সত্তরটি আফগান পরিবার তালেবান মুজাহিদিনের প্রতি নিজেদের সমর্থন ঘোষণা করেছেন বলে নিশ্চিত শত্রুদের প্রায় বত্রিশটির মতো চেকপোস্ট ও সামরিক ঘাঁটি সহ একটি বিশাল এলাকায় তালেবান মুজাহিদগণ নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম সক্ষম হয়েছেন কুফার সেনাদের থেকে তালেবানরা আশিটি ক্লাসিনকোভ বিভিন্ন ধরনের আটচল্লিশটি বন্দুক তেইশটি মোটর বাইক এবং একটি বাহন সহ অন্যান্য যুদ্ধাস্ত্র গণিমত হিসেবে লাভ করেছেন এদিকে গত সপ্তাহে আমেরিকা আফগান বর্বরচিত যৌথ হামলায় আটানব্বই জন সাধারণ মুসলিম শাহাদত বরণ করেছেন এছাড়া আটাশ জন নিরপরাধ মুসলিমকে গ্রেফতারও করেছে কুফার সেনারা এখন সোমালিয়ার সংবাদ আল কায়দা সোমালিয়ান শাখা হরকত শাবাব আল মুজাহিদিন তেরোই ডিসেম্বর মধ্য সোমালিয়ার যারা আইল শহরের নিকটবর্তী তাগ হিয়ালি শহরের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন শহরটি দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ করে আসছিল ইথিওপিয়ান কুফফার সেনারা মহান আল্লাহ তালার সাহায্য ও অনুগ্রহে গত তেরোই ডিসেম্বর মুজাহিদিনের হাতে শহরটির পতন ঘটে নাপাক পতাকাকে ভুলণ্ঠিত করে তাওহিদের পতাকা শহরটির অলিতে গলিতে উড়তে শুরু করে এদিকে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গত পনেরোই ডিসেম্বর শনিবার সকালবেলায় আল কায়দা সোমালিয়ার শাখা হরকত শাবাব আল মুজাহিদিনের হামলায় মোরতাদ সরকারি দলের সংসদ সদস্য ও নির্বাচন কমিটির সদস্য আদম আলী মুখতার নিহত হয়েছে পরের দিন অর্থাৎ ষোলোই ডিসেম্বর সকালবেলায় আল কায়দার মুজাহিদগণ মুগাদিসুর তানানি এলাকায় সোমালিয়ান মোরতাদ সরকারি বাহিনীর পাঁচ বিস্ফোরক বিশেষজ্ঞকে হত্যা করেছেন একই দিনে সোমালিয়ার বাইবকুল প্রদেশের বুর্দাহেলি শহরে ইথিওপিয়ার কুফফার সেনাদের উপর গোপন ঘাঁটিগুলো হতে হামলা চালিয়ে বারো ইথিওপিয়ান কুফফার সেনাকে নিহত করেছেন আল কায়দা শাখা হারকত শাবাব আল মুজাহিদিন অন্যদিকে দক্ষিণ সোমালিয়ার কিসমাও প্রদেশের আমিসুম শহরে কুফফার আফ্রিকান জোট বাহিনীর সিনিয়র সামরিক কমান্ডাররা গত সতেরোই ডিসেম্বর একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করে বৈঠকের মূল আলোচনা ছিল যুবা প্রদেশের উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা নিয়ে এ তথ্য জানিয়েছে অনলাইন ভিত্তিক সংবাদ সংস্থা মুফাক এরাতো সারাক্কি আফ্রিকা আল ইকবারিয়া যুবা প্রদেশটি আল কায়দা সুমালিয়ান শাখা হারাকত শাবাব আল মুজাহিদিন দুই সাল থেকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন প্রদেশটি কুফার বাহিনীর জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই কুফার বাহিনী চাচ্ছে প্রদেশটিতে আবারও নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সংবাদ গত ডিসেম্বর শুক্রবার আল কায়েদার অন্যতম আরব উপদ্বীপ শাখা আনসার শরিয়ার মুজাহিদগণ শত্রু বাহিনীর মূলোৎপাটন নামক অভিযানের ধারাবাহিকতায় ইয়েমেনের বাইদা প্রদেশে মোরতাদ বাহিনীর উপর তীব্র হামলা চালিয়েছেন ওই অভিযানে অনেক মোরতাদ সেনাকে হতাহত করার পাশাপাশি বিপুল পরিমাণ গণিমত লাভ করেছেন আনসার শরিয়ার মুজাহিদগণ এদিকে গত ষোলোই ডিসেম্বর রবিবার ইয়েমেনের তায়াজের পূর্ব সাবের পাহাড়ের আল শারমিন এলাকায় হুতি সন্ত্রাসীদের স্নাইপার গুলিতে পাঁচ বছর বয়সী জৈনব জামিল ইয়াহিয়া ইসমাইল শহীদ হয়েছে এবং তার চার বছর বয়সী ভাই আব্দুল হাদি মারাত্মকভাবে আহত হয়েছে সর্বশেষে সিরিয়ার সিরিয়ার ইদলি প্রদেশের আজাহবিয়াহ এলাকায় গত সতেরোই ডিসেম্বর তাহিদের মুজাহিদগণের ইঙ্গিমাসি হামলায় বেশ কিছু নুসাইরি সন্ত্রাসী সেনা হতাহত হয়েছে পরের দিন অর্থাৎ আঠারোই ডিসেম্বর সিরিয়ার লাতাকিয়া প্রদেশের কাসিপু গ্রামাঞ্চলে বিদ্রোহীদের হামলায় মুসলিমদের অন্যতম দুশ্মন রাশিয়ার উচ্চপদস্থ অফিসার আলেকজান্ডার ডুবাচেঙ্কো নিহত হয়েছে এদিকে আল কায়দা সিরিয়ান শাখা তানজিম হুরাসদ্দিন এবং মুমিনদের উদ্বুদ্ধকরণ অভিযানে অংশগ্রহণকারী মুজাহিদ গ্রুপগুলো গত ষোলোই ডিসেম্বর ইদলিবের দক্ষিণ গ্রামাঞ্চল এবং হামা প্রদেশের উত্তরাঞ্চলে শত্রু বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে ভারী মর্টার শেল ও বায়ু আর্টিলারি হামলা চালিয়েছেন যার ফলে ইসলাম ও মুসলিমের দুশ্মন কুফফার বাহিনীর দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যদিকে সিরিয়ার হামা প্রদেশের আল মাসাসোনা শহরে গত উনিশে ডিসেম্বর বুধবার সকালবেলায় বাশার আল আসাদের উগ্র সেনাদের উপর ইঙ্গিমাসি হামলা চালিয়েছেন সিরিয়ান বিদ্রোহী গ্রুপ জাইসুল ইজ্জা বিদ্রোহীদের ইঙ্গিমাসি হামলায় তিরিশেরও অধিক আসাদ সেনা নিহত হয়েছে আহত হয়েছে আরও অনেক সেনা সিরিয়া ভিত্তিক অ্যারাবিয়ান সংবাদ মাধ্যমগুলো এ খবর নিশ্চিত করেছে সুপ্রিয় শ্রোতা এতক্ষণ শুনছিলেন আলফিরদাউস নিউজের সাপ্তাহিক বুলেটিন আজকের মতো এখানেই সমাপ্ত করছি তবে আগামী সপ্তাহে আবারও ফিরে আসব সারা বিশ্বের মুজাহিদিনের সত্য সঠিক খবরাখবর নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর চোখ রাখুন আলফিরদাউস নিউজে ওসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ